ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ করো ولولا ان كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الاخره عذاب النار আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি ذلك بانهم شاقوا الله ورسوله ومن يشاق الله فان الله شديد العقاب ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير আল্লাহ ইয়াহুদীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়াছেন তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান ما افاء الله على رسوله من اهل القرى فلله وللرسول فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دوله كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসুলকে যে ফায় দিয়াছেন তাহা আল্লাহর তাহার রাসুলের রাসুলের স্বজনগণের ইয়াতিমদের অভাবগ্রস্ত ও পথচারীদের যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে রাসুল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো এবং যা হইতে তোমাদেরকে নিষেধ করে তা হইতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তো শাস্তি দানে কঠোর للفقراء المهاجرين الذين اخرجوا من ديارهم واموالهم يبتغون فضلا يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজির গণের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাহার রাসুলের সাহায্য করে উহারাই তো সত্যাশ্রয়ী والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا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 রাখিও না হে আমাদের প্রতিপালক তুমি তো দয়াদ্র পরম দয়ালু ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم ۖ وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون তুমি কি মুনাফিকদেরকে দেখো নাই উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হইব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী لئن اخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الادبار ثم لا ينصرون বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের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 করি মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরিক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র মহান هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপদাতা তাঁরই সকল উত্তম নাম আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়